সাল্লাহর প্রতি আল্লাহ মসাল্লি আলী আল্লাহ বারিক আলী গত বছরে জান্নাত সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছিল আশা করি আপনারা যারা নিয়মিত এখানে আসেন সেই জান্নাতের আলোচনাগুলি শুনেছেন কোরআন এবং হাদিসে জান্নাতের যে বিবরণগুলি রয়েছে আল্লাহ পাকের নিয়ামতের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার মনে হয় পাঁচ ছয়টি আলোচনা তাতে আছে জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়নি জান্নাতের আলোচনা হলে সাথে সাথে জাহান্নামেরও আলোচনা হওয়া উচিত এটি কোরআনই আদর্শ আল্লাহ ফাকরাবুল আলম কোরআনে কেরিমে লক্ষ্য করে দেখবেন যেখানেই জান্নাতের কথা আলোচনা করেছেন সেখানে জাহান্নামের কথা আলোচনা করেছেন আগে যদি জান্নাতের কথা আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে পরে দু চার আয়াত পরেই বা দশায়াত পরে জাহান্নামের আলোচনা করেছেন যদি আগে জাহান্নামের কথা উল্লেখ হয়ে থাকে তাহলে তারপরেই জান্নাতের কথা উল্লেখ করেছেন এইভাবে কোরআন কারিমে আর একটি বিষয় রয়েছে তা হচ্ছে যদি আল্লাহ ফাকরাবুল আল মমিন মমিনাতের কথা আলোচনা করেন ইমানদার ব্যক্তিদের আল্লাহ ভিরুদের আলোচনা করে থাকেন তাহলে তারপরে কাফেরদের কথা উল্লেখ করেছেন কাফেরদের শাস্তির কথা আল্লাহ পাকের নিয়ামত যেমন রয়েছে মমিনদের জন্য উল্লেখ করেছেন তেমনি তার সাথে সাথেই কাফেরদের কুপরিণামের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলম যদি কাফেরদের কথা উল্লেখ করে থাকেন আগে তাহলে তারপরেই মমিনদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন কি শান্তি রেখেছেন দুনিয়া এবং আখেরাতে তার কথা উল্লেখ করেছেন তো জান্নাতের কথা বেশ কিছুদিন আগে আলোচনা করা হয়েছে এখানে কিন্তু জাহান্নামের কথা আলোচিত হয়নি এই আগামী সপ্তাহগুলিতে ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক যেদিনই আমাকে এখানে রেখেছেন জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা করে আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমী কোরআন একাডেমি কি বলেছেন সবগুলি তুলে ধরা সম্ভব নয় কারণ বহু আয়াত কোরআন একাডেমি রয়েছে জাহান্নাম সম্পর্কে বিভিন্নভাবে জাহান্নামের বিবরণকে আল্লাহ ফাকরবুল আলমিন তুলে ধরেছেন মানুষকে সতর্ক করার জন্য এবং জাহান্নামের প্রতি ইমান আখেরাতের প্রতি পরকারের প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরকালে কাফেরের মুনাফেকের মুশরেকের এবং পাপিষ্ঠদের কত শ্রেণীর লোক হইল কাফের মুশরেক মুনাফেক সবগুলিকে কাফের বলা যেতে পারে কিন্তু সামান্য পার্থক্যের জন্য ভাগ করে বলা যেতে পারে এবং এর সাথে সাথে যারা মুসলিম কিন্তু ফাসেক মুসলিম বিনা তবায় বিনা সংশোধনে মারা গেছে পাপিষ্ট মুসলিম বিনা তবায় মারা গেছে এসব লোকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম মমিন ফাসেক মুসলিম ফাসেক যারা আল্লাহ পাকের রহমতে কোনো একদিন জাহান্নাম থেকে ফিরে আসবে কিন্তু যারা কাফের মুশরেক মুনাফিক তারা চিরকাল সেখানে বসবাস করবে খালেদিন বহু আয়াত এই মর্মে রয়েছে চিরকাল জাহান্নামে তারা থাকবে পক্ষান্তরে আল্লাহ ফাকরাবুল জান্নাত তৈরি করেছেন মমিনদের জন্য জান্নাত তৈরি করেছেন মমিন আল্লাহ ভিরুদের জন্য মুত্তাকিদের জন্য শুধু মুসলিম নয় বরং মমিন মুসলিম ওই সব মমিন মুসলিম যারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করেছে হালাল হারামকে বেছে চলেছে ফরজ ওয়াজেব আদেই করেছে নবী করিম সাল্লামের আদর্শ মোতাবেক চলেছে এবং শির কুফুরির রাস্তা থেকে পাপের রাস্তা থেকে বিদাতের রাস্তা থেকে অন্যায়ের রাস্তা থেকে জুল অত্যাচার থেকে আল্লাহর হকের ক্ষেত্রে জুল অত্যাচার অন্যায় করেনি মানুষের হকের ক্ষেত্রে প্রাপ্যের ক্ষেত্রে অন্যায় অত্যাচার করেনি তাদের জন্য আল্লাহ ফাকরবুল জান্নাত তৈরি করে রেখেছেন এই জাহান্নামের কথা আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম সুরায় নাবা সুরায় নাবা এই সুরাটি তিরিশতম পাড়ার প্রথম সুরা আম্মায়াত আলম দিয়ে শুরু হয়েছে এই সুরার একুশ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন জাহান্নামের বিবরণ তুলে ধরেছেন বেশ কিছু ইন্না জাহান্নামা কানত মির সদা লিত্তাগিনামা আবাহ সবগুলি আয়াতের তফসির আজকে করব না আজকে শুধু এতটুকু বলছি জাহান্নাম কাদের বাসস্থল আল্লাহাক বলছেন ইন্না জাহান্নামা কানত মির মির্সাদা জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে মিরসাদ বলা হয় ওত পেতে থাকাকে ওত পেতে থাকা বুঝেন তো না হ্যাঁ শিকার ধরার জন্য অথবা ছিনতাইকারীরা ডাকাতরা রাস্তার পাশে বসে আছে ওত পেতে বসে আছে রাস্তা দিয়ে যে কেউ যাবে ছিনতাই করবে হ্যাঁ তো প্রস্তুত হয়ে থাকাকে মিরসাদ বলা হয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামকে আল্লাহ ফাকর প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম তৈরি হয়ে আছে তাহলে আলহ সন্ন্যতল জামাতের আকিদা সমস্ত মুসলিম আহ সন্ন্যতল জামাত আলমাই কিরাম আইম্মা কিরাম ফোকাহাই কিরাম মহাদিসের কিরাম সকলে বিশ্বাস করেন এবং এই বিশ্বাস যদি না থাকে কেউ মুসলিম নয় যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে তৈরি হয়ে আছে তৈরি হবে নাই তৈরি হয়ে আছে আল্লাহ পাকরম বহু আয়াতি কথা বলেছেন মেরসাদা প্রস্তুত হয়ে রয়েছে আল্লাহ পাকে আয়াতে বলছেন তাহলে তৈরি হয়ে আছে আল্লাহ বলছেন ইন্না আতাদনা জাহান্নাম আলিল কাফেরিন আমি কাফেরদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি আতাদনা অতীতের বাক্য আল্লাহাক উল্লেখ করেছেন তো যাহার নাম তৈরি হয়ে আছে যাদের কথা বললাম ওই সব লোকদের জন্য আবা তারা কারা এ আজ আল্লাহা বলছেন যে যারা সীমালঙ্ঘনকারী তাদের হচ্ছে বাসস্থল আগিন তাগুত থেকে তাগুত যারা বাড়াবাড়ি করে তাগুত এবং তাগুত যে বিশেষ করে এবাদত বন্দীগীর ক্ষেত্রে যে তাগুদ তার সংজ্ঞা সম্পর্কে আরো বেশ কিছু কথা রয়েছে তাগিন যারাই সীমা লঙ্ঘন করেছে যে কোনো ব্যক্তি যে সীমা লঙ্ঘন করে আল্লাহ ফাকরুল আলমে যে সীমানা রয়েছে হালালের সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে না থেকে হারামের দিকে চলে গেল সীমা লঙ্ঘনকারী আল্লাহ ফাকরুল আলমিনের ফরজের সীমানা রয়েছে এই ফরজ আদায় করতে হবে ফরজ আদায় করল না সেই ব্যক্তি জালেম সীমা লঙ্ঘনকারী তারা হচ্ছে তাগিন আল্লাহা বলছেন তাগিন আল্লাহ ফাকরবুল আলমিন এক একক এবং তার সমস্ত ক্ষেত্রে তার প্রভুত্বর ক্ষেত্রে তার এবাদত বন্দীর ক্ষেত্রে তার একত্র প্রতিষ্ঠা করতে হবে যারা শির করল তারা সীমা লঙ্ঘন করল লিত্তাগিন এদের জন্য জাহান্নাম বাসস্থল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন প্রত্যেক মুসলিমের জন্য উত্তম আদর্শ যারা রসুল্লাহ আনুগত্য করল না কোনো কোন ক্ষেত্রে নাফারমানি করলো জেনে শুনে জানে যে এটি হচ্ছে নবী তরিকা কিন্তু না অন্য তরিকে চলে অন্য আদর্শে চলে নবী করিম শাসনের পক্ষ থেকে কোন সহি হাদিস পৌঁছে গেল তার উপর আমল করলো না গ্রাহ্যই করল না পড়ুয়াই করল না যারা যে কোনো ধর্মীয় কাজ করার ক্ষেত্রে এ কথা দেখার প্রয়োজন করল না যে এই বিষয়গুলি কি নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত তারা হচ্ছে বিদাতপন্থী বিদাতি নতুন রাস্তা অবলম্বন করলো নবীর রাস্তা ধরল না এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা সীমানা ছড়িয়ে গেল সীমানা ছেড়ে চলে গেল লিপ্ত আগিনের অর্থ করতে হলে যথেষ্ট আলোচনা প্রয়োজন যারাই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এবং হাদিসে যে সীমানা নির্ধারিত করেছেন সেই সীমানা পার করেছে তাদের বাসস্থান হচ্ছে এই জাহান্নাম লিপ্ত আগিন আবা এই জাহান্নাম সম্পর্কে এই দশটি আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন দিক উল্লেখ করার পরে শেষখানে শেষ আয়াতে ত্রিশতম তিরিশ নম্বর আয়াতে এই ত্রিশতম পারা সুরানাবার আল্লাহ পাক বলছেন ফাজু কু ফালান ইল্লা আজাবা জাহান্নামে জাহান্নামীরা জ্বলে জ্বলে জ্বলে চিল্লে চিৎকার করে আশা করে মাঝে মাঝে যে আল্লাহ রহম হয়ে যেতে পারে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়াবান আল্লাহ রহম হয়ে যেতে পারে আশা করবে হয়তো আল্লাহ ফাকরবুল আলমের পক্ষ থেকে ঘোষণা এ কোরআন করিমের আয়াত ফাজুকু তোমরা এই জাহান নামের আস্বাদন গ্রহণ করতে থাকো জাহান নামের মজা তোমরা চাকতে থাকো খুব মজা নাও জাহান নামের কারণ দুনিয়াতে যে মজা করেছ হারামের মজা ফরজ ত্যাগ করে নিদ্রার মজা ঘুমের মজা ফজরের সময় রমজানের দিনে পানাহারের মজা আর আমার মমিন বান্দারা কষ্ট করেছে দিনে না খেয়ে থেকেছে পিপাসায় থেকেছে মেহনতের কাজ করেছে তারপরে রোজা ছাড়েনি ধন সম্পদের ভোগ বিলাসের মজা করেছ জেনার হারাম মজা করেছ মদের হারাম মজা করেছ ফাজুকু ফালান নজিদ ইল্লা আজাবা সুতরাং এই মজা চাকতে থাকো তোমাদের আজাব বৃদ্ধি হওয়া ছাড়া আর কিছু হবে না কথা ভাবিও না যে আজাব হালকা হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না <clears throat> ফালান নাজিদাকুম ইল্লা আজাবা এর চাইতে শক্ত আয়াত কঠোর বাণী কোরআন কেরিমে উচ্চারণ হয়েছে কিনা আল্লাহ পাক জান কোন এক সালাফ ফের আলমাই কেরামদের মধ্যেকার একটি বাণী আছে যে আল্লাহ পাক <clears throat> এত কঠোর ভাষা কোরআন কেরিম উল্লেখ করেছে কিনা আমার জানা নেই ফালান নজিদ ইল্লা আজাবা তোমাদের আজাব বাড়ানো ছাড়া আর আমি কিছু করব না মানে বাড়তেই থাকবে বৃদ্ধি পেতেই থাকবে আজাব রহমতের কথা চিন্তাই করিও না কাফের জন্য মুশ্রেকের জন্য মুনাফেকের জন্য এবং যারা হয়তো নামে মাত্র মুসলমান কিন্তু ইসলামের মধ্যে যে কিছু আমল হইতে হবে কোনো আমল নেই কোনো আমল নেই এই জন্য মনে রাখবেন যে মুসলিম হওয়া যথেষ্ট না কমের পক্ষে অন্তরে বিশ্বাসের সাথে ভাষায় জবানে উচ্চারণের সাথে কিছু না কিছু আমল হইতে হবে এর ওপর সমস্ত অম্মতের হানাফি সাফে মালিক হাম্বেরি সবার ঐক্যমত আছে কিছু না কিছু আমল হইতে হবে সারা জীবন চলে গেল তার ইসলামের খাতে কোনো আমল নাই কোনো কর্ম নাই সে মুসলিম নাই আর এর চাইতে আর একটু শক্ত মত আর এটি হচ্ছে কোরআন হাদিস সম্মত সহি মত এবং গবেষক অলমাইকের মহাকিকিন অলমাইকের আমরা এই কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বেনামাজি হইলে ইসলাম থাকে না বেনামাজি জান্নাত যেতে পারবে না চিরকাল জাহান নামে থাকবে ওই কাফের মুশরেক এবং মোনাফেকের মত আর সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছে এই বিষয়ের ওপর যে যদি বলে যে দাবি করে যে আমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছিলাম আমার অন্তর্বিশ্বাস ছিল যদি বলে আমি তো কলেমা পড়েছি জীবনে একবারই পড়ি আর দশ বারই পড়ি পড়েছি মন্ত্রের মতো পড়েছে কিন্তু কোন আমল তার জীবনে দেখা যায় না তার কর্মলিপি আমল নামাই যে ফেরিস্তাগণ লিখেছেন তাতে কোন আমল তার পাওয়া যায় না না পাঁচক্ত নামাজ না রোজা না জাকাত না হজ না মাতা পিতার সেবা বড় বড় আমল এগুলি এইরকম কোন আমল পাওয়া যায় না তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফেরদের অন্তর্ভুক্ত চিরকাল জাহান্নামে থাকবে জাহান্নাম সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবে সেগুলি বিষয়ের মধ্যে আসি কারণ সময় চলে যাচ্ছে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের মাঠে বিচার দিবসে নিয়ে আসবেন জাহান্নামকে নিয়ে আসা হবে তাহলে জাহান্নাম আল্লাহ ফাকরবুল আলমের সৃষ্টি কোথাও রয়েছে সেখান থেকে আল্লাহ ফাকরবুল আলমিন যখন বিচার দিবস কায়েম করবেন যাকে হাঁসের মাঠ বলে আমাদের ভাষায় আপনারা খুব ভালো জানেন কারণ বক্তাদের কাছ থেকে হাসর মাঠ শোনা আছে আমি এর আগে ব্যাখ্যা করে বলেছি হাসর মানে একত্রিত করা সমবেত করা আর বিচার দিবসকে হাসরের মাঠ এই জন্য বলা হয় যে সেখানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে সৎ অসৎ সমস্তকে সেখানে একত্রিত করা হবে সেখানে জাহান নামকে নিয়ে আসা হবে আল্লাহ ফাকরুল আনসুরা ফজর আয়াত নম্বর তেইশে এর সাদ করেছেন ওয়াজি আহান্নাম জাহান্নাম সেই দিন অর্থাৎ কেয়ামতের দিনে বিচার দিবসে কি করা হবে ও জি দিন সেই দিন নিয়ে আসা হবে জাহান্নামকে জাহান্নামকে নিয়ে আসা হবে ইনসান তখন মানুষ যে কাফের যে মুশরেক যে বেদিন যে নাস্তিক যে মুনাফেক অন্তরের কপট যে ব্যক্তি বেআমল কোন আমল করেনি নামাজ পড়েনি পাপ করে গিয়েছে এই সমস্ত লোকেরা ইনসান বলা হয়েছে মানুষ ইনসান তখন মানুষের হুঁশ আসবে তখন স্মরণে আসবে যে হাইরি আমাদেরকে তো নবী বলেছিলেন বা নবীর জামানা যদি না পেয়ে থাকে তো নবীর রসুলের কথা এবং আল্লাহ পাকের কথা কোরআন হাদিসের কথা আলেম আলামাই কেরাম বলেছিলেন এতে যাক্কারও ইনসান স্মরণ হবে আব্বা আম্মা তো বলেছিলেন আমাদের কথা এমন নয় যে কেউ স্মরণ করেনি কিছুই জানতে পারেনি এমন তো নয় এতে জাক্কার ইনসান তখন রিমাইন্ড করবে স্মরণে আসবে আল্লাহ পাক বলছেন যে তখন স্মরণে আসা কোন কাজে আসবে না আন্না লাহু জিকরা তখন এসব স্মরণে এসে কি ফায়দা হবে কোনো উপকার হবে না কোনো কাজ হবে না জাহান্নামকে নিয়ে আসা হবে আল্লাহ পাক রব্বুল সুরা কাফের আয়াত নম্বর একশো তের সাত করেছেন ও আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিল কাফেরিন আরদা কাফেরদের সামনে সেই দিন জাহান নামকে আমি পেশ করব জাহান নামের পরিবেশন হবে আল্লাহ পাক নামকে পেশ করবেন তাহলে হাসরের মাঠে বিচার দিবসে কাফের মুশরেক মুনাফিক পাপিষ্টদের সামনে জাহান্নামকে আল্লাহ পাক রব আমি পেশ করবেন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে ইউতা বিন কিয়ামতের দিন বিচার দিবসে জাহান্নামকে নিয়ে আসা হবে লাহাসাব ওনা আলফাজিমাম কেমন করে নিয়ে আসা হবে দেখুন জাহান নামের লাগাম থাকবে কতগুলি লাগাম থাকবে সাব আলফ জেমাম সত্তর হাজার লাগাম থাকবে জাহান নামের ও মা কুল্লে জেমামিন সাবনা আলফ মালাক এবং প্রত্যেক লাগামকে সামলিয়ে থাকবে সত্তর হাজার করে ফেরিস্তা সত্তর হাজার করে ফেরিস্তা ইয়াজুরো নাহা তারপরেও তাহলে সত্তরকে সত্তর দিয়ে না সত্তর হাজারকে সত্তর হাজার দিয়ে গুণ দিতে হয় কত কোটি কোটি ফেরিস্তা জাহান্নামকে রাখবে তারপরেও ইয়াজুরো নাহা তারা টানার চেষ্টা করে জাহান্নাম তাদেরকে টেনে নিয়ে যাবে হাসরের মাঠের দিকে থামিয়ে রাখার চেষ্টা করবেন শুধু ফেরিস্তাগণ এই জাহান্নামকেই আল্লাহ আকবর একজন ফেরেস্তার শক্তি ফেরিস্তা বললে ভাবিয়েন না যে আপনার মতো সাড়ে তিন হাতের মানুষের মতো ফেরিস্তা মানুষের আকারে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এসেছেন কিন্তু ফেরিস্তার আসল রূপ এ মানুষের মতো সাড়ে তিন হাতের খোলেকাল ইনসান ও দায়ীফানা মানুষকে আল্লাহ পাক মানুষ সম্পর্কে বলেছেন মানুষকে অত্যন্ত কমজোর দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর ফেরেস্তাদের সম্পর্কে আল্লাহ অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী একজন ফেরিস্তার পুরো শক্তি লাগবে না একজন ফেরিস্তার একটা ডানা দিয়ে সারা পৃথিবীতে ধাক্কা দিলে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্রে পরিণত হবে নবী করিম সাল্লাম বলছেন যে আমার কাছে একবার হীরা পাহাড়ের পাশে হীরার যে গুহা যেখানে নবী করিম নবদ প্রাপ্ত হয়েছিলেন সেখানে জিব্রাইল আলী সালাম আসল রূপে বিরাজমান হলেন জালেসুন আলা কুরসি এহি বেইনাসমাইওয়াল আর আসমান জমিনের মাঝখানে তার আপন কুরসিতে কেদারায় বসে বিরাজমান হয়েছেন ওয়াকাদ সাদ্দাল ওফক আসমান জমিনের মাঝখানে কুরসি আর এসেছেন জিবরাল আলী সালাম সাদ্দাল ওফক ওফক বলা হয় একটি দিগন্তকে এই যে উত্তর পূর্ব কোনা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব পর্যন্ত পুরোটাকে ঢেকে নিয়েছে একজন ফেরেস্তা একজন ফেরেস্তা সারা পৃথিবীর একটি দিগন্তকে ঘিরে নিয়েছেন ফেরিস্তাদের এত শক্তি সেই ফেরিস্তাগণ আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালনে নিয়োজিত থাকবেন জাহান্নামকে থেমে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে কাফের সাদ করেছেন যে মানুষ লাকাত কুন্তাফি গাফলাতে মিন হাজা এই জাহান্নামের এই অবস্থা এই দৃশ্য এই আজাব থেকে তুমি অনেক গাফিলুতিতে ছিলে দুনিয়াতে জাহান্নামের কথা বলে বলা হলে তোমার লোমে হরকত আসেনি কোনো হরকত আসেনি পরোয়াই হয়নি ফাঁকা সাফন আনকা তোমার এখন চোখের পর্দা খুলে দিছি দেখো জাহান্নাম চোখের সামনে চলে এসছে এতদিন গায়েব ছিল এতদিন দেখতে পাওনি ইয়মেনবিল গাইব বলেছো না দেখে বিশ্বাসের কথা বলেছিলাম ফাঁকা সাফন আনকা গেতা আঁক তোমার চোখের পর্দা খুলে দিয়েছি ফাবাসারুকাল ইয়ম হাদিদ সুতরাং তোমার দৃষ্টিশক্তি এখন অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেছে এখন দেখো ভালো করে এই দৃষ্টি দিয়ে দেখো যে কি দৃশ্য রয়েছে আল্লাহ আলম যেন আমাদের থেকে হেফাজত করেন আল্লাহ ফাক আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন জাহান্নামে জাহান্নামীরা যে প্রবেশ করবে বা তাদেরকে ফেলা হবে নিক্ষেপ করা হবে জাহান্নামে তার আগে তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন শাসনমূলক কথা বলবেন তিরস্কারমূলক কথা বলবেন আল্লাহ ফাকরুল আলমিন মহান আল্লাহ ইরশাদ করে সুর আরাফের আয়াত নম্বর একান্নতে ফালিয়াউমা নানসাহুম আজকে তাদেরকে আমি ভুলে গেছি অনেক সময় মনে থাকলেও কি বলেন যার কাজ করে দিতে চান না ভুলে গেছি এটি হচ্ছে বাঘ ভঙ্গিমা আরবি ভাষার ফালিয়ামান সাহম এদেরকে আমি ভুলে গেছি অথচ আল্লাহ পাক অমা কানা রব্ব কানা সিয়া কোরআন কেন আল্লাহ বলছেন আল্লাহ পাক ভুলে যান না আল্লাহ ইচ্ছা ইচ্ছে করে ভুলে গেছেন মানে ভুলে গেলে যেমন আপনি কাজ করেন না ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ওপর দয়া করবেন না তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন না কামা নাসুল হাজা যেমন এই দিনে কিয়ামতের দিনে মোলাকাত করতে হবে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে জাহান নামের সম্মুখীন হইতে হবে এই কথাকে যেমন তারা ভুলে গেছিল কাফের ভুলে গেছিল বিশ্বাসই করেনি মুশরেক ভুলে গেছিল বিশ্বাস করেনি নাস্তিক বিশ্বাস করেনি মোনাফিক বিশ্বাস করেনি ফাঁসেক পাপিষ্ট সবসময় পাপে লেগে আছে ফরজ অজেব করেনি করেন এইরকম মুসলিম তেমন বিশ্বাস করেনি বা পরোয়াই করেনি যেমন তারা ভুলেছিল আজকে আমি ভুলেছি অমা কানুবে আয়াতে নেছাতুন নবী করিম সাল্লামের হাদিস তিরমিজিত হাদিসটি রয়েছে হাদিসটি সাহিব ইউ তাবিল আবদাল কেয়ামা কেয়ামতের দিনে বান্দাদেরকে নিয়ে আসা হবে হাসর মাঠে আল্লাহ পাক সবাইকে হাজির করবেন ফায়াকুল আল্লাহ পাক বলবেন আলম আজ আল্লাহ কাসামা বাসারাউয়া মালান ওয়ালাদা হে মানুষ তোমাকে শ্রবণ শক্তি দিনি শুনতে না তুমি দিনের কথা শোনি কোনদিন নামাজের কথা কানে আসেনি ইমান তহিদের কথা রিসালাতের কথা আসেনি জান্নাত জাহান্নামের কথা আসেনি তোমার কি শোনার শক্তি দিনই অবাসার দৃষ্টি শক্তি দেখার শক্তি দিনই পড়ার শক্তি দিনই অমালান ধন সম্পদ দিনই যে অভাব ছিল তাই আমি কিতাব একটা কিনতে পারিনি অভাব ছিল তাই একটা ক্যাসেট আমি নিতে পারিনি শুনতে পারিনি অভাব ছিল পেটে খেতেই পেতাম না সেই জন্য কিছুই করতে পারিনি এমন কি ওয়ালাদান এবং তোমাকে সন্তান সন্ততি কোন নামত দিনই আমি কি দিনই তোমাকে ওয়াসাক্ষার তোলাকাল আনাম আওয়াল হারসা তোমার জন্য গবাদি পশু চতুষ্পদ জন্তুকে তোমার অনগত করে দিয়েছিলাম তোমাকে জমি জায়গা ধন সম্পদ দিয়েছিলাম ওয়া তারাক তোকা তার আসু তার বা এবং তুমি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলে গ্রামের নেতৃত্ব হোক আর দেশের নেতৃত্ব হোক আর ডিস্ট্রিক্টের নেতৃত্ব হোক নেতৃত্ব দিয়েছিলে খুব ঘোরাফেরা করেছিলে অহংকারের সাথে ফাকন তাতা জন্য ফাকন তাতা জন্য আন্নাকা মোলাকি অমাকা হাজা তোমার কি এই বিশ্বাস ছিল তোমার কি এইরকম ধারণা ছিল যে এই দিনের সম্মুখীন হইতে হবে কেয়ামতে হাজির হইতে হবে আসতে হবে জবাব দেওয়ার জন্য বিশ্বাস তোমার ছিল না তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম অসংখ্য নিয়ামত দিয়েছিলাম কিন্তু তুমি বিশ্বাস করনি যে আমার সাথে এখানে সাক্ষাৎ করতে হবে ফায়াকুল্লাহ বলবে আল্লাহ আমার বিশ্বাস ছিল না আমি ভুল মনে করতাম যে আবার মরার পরে সরে গলে আবার উঠতে হবে আবার হিসাব দিতে হবে আবার জবাবদেহি করতে হবে বিশ্বাস ছিল না বিশ্বাস থাকলে আমল থাকতো আজকাল যারা পাপিষ্ট মুসলিম তারা বলে বিশ্বাস আছে আমি বলে বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকে তাহলে আমল সংশোধন হবে পাপ হবে না আর যদি ভুল হয়েই যায় তাহলে সাথে সাথে সংশোধন হবে বিশ্বাস থাকলে আর বিশ্বাস নেই বলেই বছরের বছর নামাজ ছেড়েই যাচ্ছেন বছর বছর পাপ করেই যাচ্ছেন বছর বছর অন্যায় করেই যাচ্ছেন যুগ যুগ ধরে অন্যায় চলে যাচ্ছে কোনোদিন সংশোধনের কথা আপনার কল্পনাতে আসেনি চিন্তাতেও আসেনি আপনাকে ফিরে আসতে হবে তবা করতে হবে এরকম চিন্তা করেননি তাহলে বিশ্বাস নেই মিথ্যা দাবি আল্লাহ পাক অন্তর্জামী বাকি কথা হলো কারো যদি কোনো ক্ষেত্রে বিশ্বাস থাকে তাহলে সেই রকমই আমল হবে আর না হলে যেমন হঠাৎ করে যদি আপনি ভুলে গিয়ে তারে যে বিদ্যুৎ থাকে খেয়াল নেই ভুলে গিয়ে হাত দিয়েছেন হাত দিতে যাচ্ছিলেন আর যেমনই হাত একেবারে কাছাকাছি নিয়ে গেছেন তারপরে হঠাৎ মনে হয়ে গেছে কি করবেন হাত দেবেন না ফিরে আসবেন সংশোধন করবেন তাহলে ঠিক তেমনি কেউ যদি পাপের দিকে চলে যায় শয়তান গোমরা করেছে কিন্তু তার যদি বিশ্বাস থাকে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে ফিরে আসবে পাপের সুযোগ পেলেও সেখান থেকে পালিয়ে আসবে যেমন ইসুফ আলী সালাম পালিয়েছিলেন সে রানীর বাড়ি থেকে জোলেখার বাড়ি থেকে নবী করিম সাল বলছেন যে আল্লাহ পাক বলেন ফাইয়াকুল আল্লাহ পাক বলবেন বান্দাদেরকে ফালিয়াম আনসা কামানা সিতানি যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে ঠিক তেমনি আজকে তোমাকে আমি ভুলে গেছি জাহান্নামে জাহান্নামে প্রবেশ করার আগে জাহান্নামে নিক্ষেপ করার আগে তাদের অভ্যর্থনা জানানো হবে লাঞ্ছনাকর অভ্যর্থনা লাঞ্ছনাকর অভ্যর্থনা অভ্যর্থনা দুই রকম হয় এক হচ্ছে সম্মানের অভ্যর্থনা সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে সাধারণত কিন্তু অনেক সময় অপমান করার জন্য অপমান করার জন্য অভ্যর্থনা হয় তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর ফেরেস্তাদের পক্ষ থেকে লাঞ্ছনাকর অভ্যর্থনা জানানো হবে ইস্তেকবাল করা হবে আল্লাহ পাকের সাদ করেছেন সুরাজ জুমারের আয়াত নম্বর বাহাত্তর ওসিকাল্লাজিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে হাত্তাইদা যা উহা যখন সেখানে আসবে হাত আবু আবু হা দরজা খোলা পাবে এখানে আল্লাপা কি বললেন যখন আসবে হাত আবু আবু হা দরজা খোলা পাবে কিন্তু যখন জান্নাতিদের কথা ওই সুরায় আল্লাহ পাক বলছে ওয়াসিকাল্লে তারপরে আয়াতে রয়েছে ওয়াসিকাল্লাজি নাত্তাকাও রব্বাহম এলাল জান্নাতে জুমারা জান্নাতিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইজা জাউহা জান্নাতের কাছাকাছি যখন আসবে দাখিল হওয়ার জন্য তখন ওখানে ফতিহাত বলা হয়নি ও ফতিহাত বলা হয়েছে ওয়াও বাড়ানো হয়েছে এখানে ওয়াও নেই সেখানে ওয়াও কেন আছে তাফসির কারগন এর রহস্যে বলেছেন যে জান্নাতের দরজা বন্ধ থাকবে যখন আসবে জান্নাতের দরজা কাছে চলে জান্নাতের দরজা বন্ধ আছে তারপরে যখন খোলার অনুমতি হবে তারপর খোলা হবে জান্নাতিদের জন্য সেজন্য ওয়া এবং বলা হয়েছে এবং ফতিহাত আবু আবহা জান্নাতের গুলি খোলা হবে যদি কোনো জিনিসের দিকে আগ্রহ থাকে আর খোলা না থাকে তাহলে তার মূল্য আপনার কাছে বেশি ঠিক না বুঝেন না এটা এই জন্য পর্দা নাসীন মেয়েদের দিকে যেই দেশে পর্দা আছে সেই দেশে নারীদের দিকে আকর্ষণ বেশি আছে আকর্ষণ বেশি আছে কি আছে কালো কাপড়ের নিচে আছে বাকি দেখার আগ্রহ পৌঁছার আগ্রহ সেখানে কিন্তু যেখানে খোলা মেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল সমস্ত ক্ষেত্রে অফিস আদালত যেখানে কল কারখানা গার্মেন্ট সমস্ত জায়গা অবাধ মেলামেশা সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেদিকে চাহিদা থাকেনি হারাম ভোগ করে করে মন ভরে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে লুকানো থাকে ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না গোটা কলাই দেবেন তাই না খোলা মিষ্টি ঢাকা নেই খোলা মিষ্টি দেবেন না ঢাকা মিষ্টি দেবেন খোলা আছে আর মাছি বানবান করে বসছে এরকম মিষ্টি কোনো ভদ্র মানুষকে সম্মানিত ব্যক্তিকে দেবেন কিন্তু ফকির মিসকিন আমাদের মানুষের অভ্যাস আমাদের সমাজে ফকির মিসকিনকে সবকিছুই দেন যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে না করবে ততক্ষণ নাকি পাবে না পচা সরা বাসি ভাত পন্তা ভাত দিয়ে দিলেন যেটা হয়তো আপনার ছেলে মেয়েরা খাবে না ওটা ফকিরকে দিয়ে দিয়েছেন কিন্তু গরম ভাত তাজা এক্ষুনি বাড়ির কেউ খায়নি মালিকও খায়নি দেন তো কে হাজার একটা খুঁজে পাবেন না আপনি তো আসল বিষয়ের দিকে ফিরে আসি জান্নাতের দরজা বন্ধ থাকবে তাতে জান্নাতের গুরুত্ব আরো বেড়ে যাবে নবী করিম সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে হাত আবু আবহা আর জাহার নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে জাহার নাম আগে থেকে জাহার নাম প্রস্তুত হয়ে আছে এই জন্য আল্লাপাক বলছেন হাত আবু আবহা খোলা আছে জাহার নামে দরজা খোলা আছে হাত্তা ইদা যা উহা হাত আবু আবহা একেবারে খোলা পাবে ধাক্কা দিয়ে দেওয়া ওয়াকার আলহম খাজানা তুহা জাহান নামে দারোগারা বলবে আলাম ইয়াতেকুম শাসানিমূলক কথা ইস্তেকবাল এখন চলছে না দেখেন কেমন না আলাম ইয়াতেকুম রসোল্লমেনকুম তোমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে তোমাদের জাতি থেকে তোমাদের মাঝে কোনো রসুল নবী কেউ আসেনি রসুল নবীর জামানা যদি না হয় তো রসুল নবীর কথা আসেনি এবং রসুল যিনি বার্তা নিয়ে আসেন যদি আলেমও হয় দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয় বাবাও হয় আর যদি ভালো কথা বলে রসুলের বার্তা নিয়ে এসছে হাইয়া আল্লাহ এটি হচ্ছে রসুল্লাহামের বার্তা হাইয়া আল উল্লাহ রসুল্লাহামের বার্তা তোমাদের কাছে কোন রসুল মেসেঞ্জার আসেনি আলাইকুম আয়াত রব্বিকুম রবে তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে হাজা এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর দরবারে হাজির হইতে হবে এই কথা কেউ বলেনি তোমাদেরকে জানতে না যে জবাবদেহি করতে হবে কালু তারা বলে বালা কথা ঠিক জানতাম শুনেছিলাম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আজাব আলাল কাফেরিন কিন্তু আমরা কাফের ছিলাম বিশ্বাস করিনি মানিনি এবং আল্লাহ পাকের আজাব যে চিরসত্য কাফেরদের জন্য হাক্কাত কালিমতুল আজাব আল্লাহর আজাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের ওপর কাফেরদের জন্য জালেমদের জন্য যে আল্লাহর আজাবের বাণী রয়েছে যা উচ্চারিত হয়েছে কোরআন এবং হাদিসে তার বাস্তবায়ন আজকে হয়েছে আমরা মানিনি কিলাদ খুলু আবু আবা জাহান্নাম এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামের দরজায় খালেদিন আফিহা সেখানে চিরকাল থাকো চিরকাল থাকো আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা অহংকারী কে ভাবেন যে অহংকারী তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান নামে দিবে আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না হ্যাঁ, আমাকে আল্লাহ জাহান নামে দিবে না তাই না এইরকমই ভাববেন নাকি সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত নিয়ম দিয়েছেন তার সামনে সেজদা করার তৌফিক হয় না সেজদা করতে পারে না সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে লৌকিকতার জন্য করে না সামাজিকতার জন্য করে না অথবা দুনিয়ার দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না অর্থের স্বার্থে নেতৃত্বের স্বার্থে করে না হ্যাঁ সুনাম নেওয়ার জন্য করে না খ্যাতি ছড়ানোর জন্য করে না বিভিন্ন স্বার্থ আছে হয়তো যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক নম্রতা আছে সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ আছে যে কোনো স্বার্থ অর্থের স্বার্থ হোক নেতৃত্বের স্বার্থ হোক সুনাম নেওয়া খ্যাতি নেওয়া ইত্যাদি যা কিছু হোক না কেন আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে শেষদাই পড়ে যেতে পারে যেইভাবে আল্লাহ পাক শেষদাই পড়তে বলেছ পাঁচ অক্ত নামাজ সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয় হয় আল্লাহ ফি সলাতিম খাসেউন যদি নামাজে তার হসু হজু থাকে সে নামাজে যদি বিনয়ী হয় তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে সে নম্র হবে আল্লাহ পাক মোতাকাব্বেরিন এই অর্থে বলেছেন যে ব্যক্তি আল্লাহর এবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে বেসামাসওয়াল মোতাকাব্বেরিন জাহান নামের দরজা কথা আল্লাহ কোরআন করিম উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন সুরা হিজের আয়াত নম্বর চুয়াল্লিশে ওয়াইন্না জাহান্নামা লাউমা লামাও আজমাইন নিশ্চয় জাহান্নাম তাদের জাহান্নামের তাদের সাথে ওয়াদা করা হয়েছে জাহান্নামের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে কাদেরকে যাদের কথা বললাম শুরুতে কাফের যতগুলি কাফের আছে আর জালেম কাফের নয় ইসলামের গণ্ডিতে ছিল কিন্তু এত পাপ করেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে গুনহা তাদের নেকির চাইতে বেশি হয়ে গেছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন তবে আল্লাহর রহমত হবে তারা ফিরে আসবে যদি ইসলামের গণ্ডিতে থেকে থাকে আর জাতিতে মুসলিম কিন্তু ইসলামে গণ্ডি থেকে ইসলাম নষ্ট করে যদি বেরিয়ে গিয়ে থাকে নাস্তিকতার মাধ্যমে পরকালে সন্দিহান হওয়ার মাধ্যমে অথবা শির কবর মাজার পূজার মাধ্যমে অথবা এই রকমের যে কোনো ইসলাম নষ্ট করা ইসলামী আইন ছাড়া মানবরচিত আইন বাস্তবায়ন শুধু নয় বাস্তবায়ন অনেক সময় ফাঁসিকির কারণ হতে পারে কিন্তু বিশ্বাস করে যে মানবরচিত আইনেই শান্তি রয়েছে মানব রচিত আইন ইসলামে আইনের মতোই বা কোরআন হাদিসের কথার কোরআন হাদিসের বিধানের মতোই যদি সমানও করে তাহলে এরাও তাদের ইমান ইসলামকে নষ্ট করেছে এ সমস্ত লোকদের সাথে কি করা হয়েছে ওয়াইন্না জাহান্নাম আল্লাহমা ওয়াইদুহম আজমাইন এ সমস্ত লোকের সাথে জাহান্নামের প্রতিশ্রুতি করা হয়েছে অদা যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে লাহা সাব আতু আবু আল্লাহ পাক বলছেন তার সাতটি দরজা আছে জাহান্নামের সাতটি দরজার কথা আল্লাহ পাক তাহলে কোরআনী করিম উল্লেখ করেছে লেকুল্লে বা জুজ ও মকসুম তার প্রত্যেকটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে প্রত্যেক দরজার জন্য শ্রেণী নির্দিষ্ট রয়েছে তার একটি দরজা বেনামাজিদের প্রবেশ করার জন্য উদাহরণস্বরূপ একটি দরজা যা রোজা ছেড়েছে তাদের জন্য এই ধরনের আল্লাহ পাক রব্বুল জানেন কেমন শ্রেণী আল্লাহ পাক ভাগ করবেন একটি দরজা রয়েছে অহংকারীদের জন্য একটি দরজা রয়েছে মাতা পিতার অবাধ্যতার জন্য বা মাতা পিতাকে যারা কষ্ট দিয়েছে যা ফরজ হক যারা আদায় করেনি মাতা পিতার ইত্যাদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ করে রেখেছেন আবু আবিন লিকুল্লি বাবিন মিনহম জুজ মকসুম এই দরজাগুলি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে তখন এই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে দরজা খোলা থাকলে স্বাভাবিক আপনারা জানেন যদি কোথাও আগুন জলে আর দরজা খোলা থাকে তাহলে তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা কমে যাবে গরম হালকা হয়ে যাবে না যাতে না কমে যায় এবং বন্ধ বন্ধ ঘরে যেখানে কোন রকমের কোনো ছিদ্র নেই যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না যেই জায়গায় সেখানে যদি আগুন থাকে তাহলে তার তাপ আরো বেশি বাড়বে আল্লাহ পাক সেই কথাই একটি ছোট্ট সুরায় উল্লেখ করেছেন ইন্নাহা আলাইহি মুসাদা এই জাহান্নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামী দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর আর একটি বিষয় আছে জাহান্নাম সম্পর্কে জাহান্নামের বেড়া হবে অর্থাৎ প্রাচীর জাহান্নামের প্রাচীর এই প্রাচীর কি দিয়ে তৈরি হবে এই প্রাচীর হবে আগুনের প্রাচীর ভিতরেও আগুন আর তার সাথে বাইরে যে প্রাচীর রয়েছে সে প্রাচীরও আগুন এমনিতে আমরা দেখি যে যেখানে আগুন জলে ওই কামারশালায় গেছেন হ্যাঁ কামার কামারশালায় আগুনের সাথে যে কয়লাগুলি আছে সেগুলি আগুনের মতো লাল হয়ে সেগুলি সব আগুন মনে হচ্ছে তাই না তারপর মানে ভাটা দেখেছেন হয়তো ভাটায় যে ইট পুড়ে অথবা যে টালি পোড়ানো হয় সব দেখেছেন সব মনে হচ্ছে লাল হয়ে আছে ভিতরে অথচ সব মাটি হ্যাঁ ইটগুলি যে পুড়ছে এগুলো সব মাটি কিন্তু সব লাল হয়ে গেছে এ যদি দুনিয়ার আগুনে হয় তাহলে জাহান নামের আগুন দিয়ে যে সব জ্বলবে জাহান নামের আগুনের যে প্রাচীর থাকবে সেই প্রাচীর তো আগুনেরই প্রাচীর হবে শুধু আগুনের মতো হয়ে যাবে না বরং আগুনের প্রাচীর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনিকের মেরসাদ করেছেন ইন্না আতাদন আলী জালেমিন নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি তাহলে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন জালেমদের কথা বলেছেন সুতরাং ভাববেন না যে নামে শুধু কাফের রয়ে যাবে বেনামাজি মুসলমান ফাসেক মুসলমান সুদখোর মুসলমান ঘুষখোর মুসলমান এইরকম হারাম খায় যেসব লোকেরা বা আল্লাহ পাকের হক নষ্ট করে ওই সব মুসলমান মনে করে যে আমরা তো মুসলমান আল্লাহ পাক মাফ করবেন আল্লাহ পাক যেমন কাফেদের জন্য জাহান নাম তৈরির কথা বলেছেন তেমনি জালেমদের জন্য বলেছেন আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করুক পাপ করে অথবা মানুষের উপরে জুলম অত্যাচার করুক নারা আল্লাহ বলছেন নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছি আহা বেহিম সোরা দে কোহা তাদেরকে ঘিরে নেবে বা ঘিরে রাখবে এই জাহান্নামের আগুনের প্রাচীর সোরাদে কোহা সোরাদে বলা হয় প্রাচীর মজবুত প্রাচীরকে যখন চিৎকার করবে পানি চাইবে পিপাসা লাগবে তখন পানি চাইবে আল্লাহাক বলছেন ওয়াইয়াস্তাগিসু এই বিষয়টি আরো বিস্তারিত আসবে বেশ কিছু আরো আয়াত রয়েছে এখানে এই প্রসঙ্গে যখন আয়াতের অংশটুকু এসছে তার সামান্য তফসির করে দিয়ে আল্লাহাক বলছেন ওয়াইয়াস্তাগিসু তারা যখন ফরিয়াদ করবে যে আল্লাহ পানি দাও চিৎকার করবে এত জোর চিল্লাবে মা তাদের ফরিয়াদের জবাব দেওয়া হবে এমন পানি দিয়ে বা ফরিয়াদে সাড়া দেওয়া হবে তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে বেমাইন এমন পানি দ্বারা কাল মহল যেই পানি হবে পুঁজের মতো পুঁজ জাহান্নামীদের জলার তফসির মহলের তফসির ইবিন আব্বাস রাজি আল্লাহ তালান একটু অন্য করেছেন তিনি বলছেন যে মহল হচ্ছে যেই তেলগুলি জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে দেখেন ফ্রাই করা তেল দেখেছেন হোটেলে জ্বলে জ্বলে জ্বলে জ্বলে ফুটে ফুটে কালো হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নাই ঠান্ডা হয়ে গেল কিন্তু ফুটন্ত তেল আর অনেকবার যে তেল জ্বলেছে অনেকবার জ্বলে জ্বলতে আছে জ্বলতে অনেক দিন ধরে জ্বলতে আছে সেই তেল ফুটন্ত তেলকে এখানে বোঝানো হয়েছে তাহলে তারা যখন পানি চাইবে তখন তাদেরকে পানির নামে দেওয়া হবে ফুটন্ত তেল ইউগাসুমাইনকাল মোহল এই ফুটন্ত তেলে তাদের অবস্থা কি হবে অজু তাদের মুখমণ্ডল জ্বলে ভুনা হয়ে যাবে সুবাহ এখানকার ভুনা গোস্ত কি বলে জানে মসবি বলে না হোটেলে খেয়েছেন কেউ আরবি হোটেলে মসবি তো সবাইয়া বলছে না এই যে মুড়িগুলো সবাইয়া বলছে ইয়সবি আল্লাপা বলছেন ইয়সবিল অজু জাহান্নামীদের মুখমণ্ডলকে ওই সাওয়ায়া বানিয়ে দেবে জি বেসা শারাব খুব জঘন্য পানীয় হবে খুব নোংরা পানীয় হবে গরম ফুটন্তু আবার ময়লা তেলের মতো পুঁজযুক্ত এসব হবে পানীয় ও সুকুমা আন হামিমা আল্লাহ পাকনায়ত বলেছেন সুকুমা আন হামিমা এদেরকে পানি দান করা হবে কিসের গরম পানি ফুটন্ত পানি দেওয়া হবে ফাকাত্তা আহম এই তো মুখমণ্ডল আল্লাহ পাক এই আয়তে বলেন ইয়াসবিল অজু মুখমণ্ডল তাদের ভোনা হয়ে যাবে সব গোস্ত ঝরে পড়ে যাবে সুহানুল্লাহ আরেক আয়তে বলছেন যখন আল্লাহ পাক গরম পানি দেবেন তাদের চিৎকারে আল্লাহর আজাবের ফেরেশতারা দেবেন পানি হাজার হাজার বছর চিৎকার করার পরে পানি দেওয়া হবে সেই পানিতে কি হবে ফাঁকাত্তাম আহম তাদের যে নাড়ি ভড়ি আছে সব গলে নেমে যাবে আল্লাহ আকবর জাহান্নামের প্রশস্ততা এবং জাহান্নামের গভীরতা সম্পর্কে দু একটি হাদিস শোনাই আবু হরি আল্লাহ তালানহ নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করছেন ইন্না গেলাজা জিল জিলদিল কাফেরে ইসনানে আর বাউন আন কাফের চামড়া মোটা হবে কতটা পুরোট কতটা মোটা হবে চামড়া আমাদের চামড়া দুনিয়ায় কাফের হোক আর মুসলিম মুসলিম হোক চামড়া আর কত মোটা এক ইঞ্চি তাও না হ্যাঁ? আধা ইঞ্চি তাও না একেবারে চিকন তাই না কাফের চামড়া মোটা হবে বিয়াল্লিশ গজ বিয়াল্লিশ গজ এক গজ কততে হয় হ্যাঁ দুই হাতে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশ চৌরাশি হাত সুহান আল্লাহ আচ্ছা, চামড়া এত কেন মোটা হবে কি রহস্য এত কেন মোটা হবে এতে কি লাভ সাইন্টিফিক দিক আছে এতে আল্লাহ ফাকরাবুল্লাহ কোরআন আরেকটি আয়ত এখানে বলি দিই তারপরে সায়েন্স সম্পর্কে আপনারা বেশি জানেন বেশি চিন্তা করবেন আল্লাহাক বলছেন কুল্লামা নজেজাত জুলু দোহম বদ্দাল্লাহ জুলুদান গাইরাহা লিয়াজুকুল আজাব যখন যখন জাহান্নামীদের চামড়াগুলি জ্বলে যাবে কুল্লামা নজেদার জলু দহম যেগুলো চামড়া পাক হয়ে গেছে পাক হয়ে যাওয়ার পরে পাক মানে পাকানো হয়ে গেছে আগুনে আগুনে জ্বলে যখন চামড়া শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন চামড়া শেষ হতে বাদ্দাল্লাহ জলুদান নতুন চামড়া তৈরি করে দেবো কেন এখনো গোস্ত বাকি আছে এখনো হাড় হাড্ডি বাকি আছে এখনো ভিতর নাড়ি বুড়ি বাকি আছে আল্লাহ বলছেন চামড়া জ্বলতে আমি চামড়া তৈরি করে দেব কেন সাইন্টিফিক দিক কারো জানা আছে আশা করি জানা আছে চামড়া যদি না থাকে তাহলে তারপরে মানুষ আর টের পাবে না কষ্ট আর পাবে না আসল যে মানুষের আগুনে কষ্ট আছে যতক্ষণ চামড়া আছে চামড়ার মধ্যে এই অনুভূতি আছে পানি ঢালেন গরম না ঠান্ডা হ্যাঁ এটা অনুভব করবেন যতক্ষণ শরীরে চামড়া আছে চামড়া না থাকলে গরম পানি ঢালা হইল না ঠান্ডা পানি ঢালা হইল কোনো টের পাবেন না চামড়া জ্বলে যাওয়ার পরে যদি আল্লাহ ফাকরবুল্লা ওই রকমই রেখে দেন তাহলে তখন আর আজাব পাবে না টের পাবে না মানুষ যখন কোনো জায়গায় আগুন লেগে জ্বলে যায় চামড়াটা জ্বলে যাওয়ার পরে যে বডি জ্বলতে আছে ভিতরে তেমন কষ্ট আর হয় না বেঁচে থাকলো যদিও এখনো রু থাকেও তেমন কষ্ট নাই আসল কষ্ট ছিল যতক্ষণ চামড়া জ্বলছিল এই হেকমতের কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়তে বলেছেন বাদ্দাল্লাহ জলুদান সাথে সাথে আমি চামড়া আবার নতুন চামড়া তৈরি করে দেবো লিয়াজুকুল আজাব তার কজ আল্লাহ কারণ বলছেন লিয়াজুকুল আজাব যাতে করে তারা আজাব সাধন করতে থাকে শাস্তি গ্রহণ করতেই থাকে শাস্তি পেতেই থাকে তার মানে যদি চামড়া না থাকে তাহলে আর শাস্তি পাবে না স্টপ হয়ে যাবে শাস্তি শাস্তি যাতে বন্ধ না হয় জাহান্নবীদের এই হকমতের জন্য আল্লাহ ফাকরুল আলমিন এই আয়াতে চামড়া পরিবর্তন করে দেওয়ার কথা উল্লেখ করছে চামড়া জ্বলে গেলেই চামড়া পরিবর্তন করে দেওয়ার কথা আল্লাহ উল্লেখ করেছে চামড়া মোটা কেন হবে যাতে তাড়াতাড়ি না জ্বলে যায় চামড়া যদি চিকন থাকে চট করে দুই মিনিটের মধ্যে জ্বলে গেল তারপরে আর কষ্ট নেই কিন্তু চোরাশি হাত মোটা চামড়া চোরাশি হাত দেখাবার ক্ষমতাও নেই এই জন্য এরকম করে দেখাইতে হচ্ছে আমাকে তাই না চৌরাশি হাত মোটা চামড়া এই চামড়া জ্বলতে জ্বলতে জ্বলতে অনেক সময় লাগবে আবার এই চামড়া জ্বলে শেষ হতে আল্লাপাক আবার চৌরাশি হাত মোটা চামড়া তৈরি করে দেবেন আল্লাহ আকবর নবী করিম সাল্লামের হাদিস কাফেরদের চামড়া মোটা হবে বিয়াল্লিশ গজ ওয়াই না জির সাহু মিসলা ওহদিন আর দাঁত হবে ওহদ পাহাড়ের সমান আল্লাহ আকবর বডি যত মোটা হবে যত বড় হবে তত বেশি শাস্তি হবে তত বেশি কষ্ট হবে একটা দাঁত অহত পাহাড়ের সমান তাহলে দাঁত নিয়েও নড়াচড়া করতে পারবে না কাফের দাঁত হবে অহত পাহাড়ের সমান আর যেই জায়গায় জাহান্নামে পড়ে আছে মজলিস মানে তার বসার স্থান সেটি মাক্কা মদিনার মাঝে যে দূরত্ব রয়েছে সাড়ে চারশো কিলোমিটার হবে আল্লাহ আকবর একটি কাফের জাহান নামে পড়ে থাকবে যেন মদিনা থেকে মক্কার মাঝের যে দূরত্ব রয়েছে এত দূর পর্যন্ত একটি কাফের পড়ে আছে আল্লাহ তিরমিজির হাদিস হাদিসটিকে সাহি বলেছেন আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত এ মর্মে বলছেন যে আমরা সাথে একদিন ছিলাম হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন কোনো কিছু পড়ার যে ধম করে আওয়াজ হয় আওয়াজ শুনলেন ফাঁকা ফাঁকাল নবী সাল্লাহ নবী করিম সাল্লাম বললেন আতাদুনা মাহাজা তোমরা জানো যে এটা কিসের আওয়াজ শুনলে কাল কলনা আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল বেশি ভালো জানেন নবী করিম সাসম যতক্ষণ যতদিন জীবদ্দশাই ছিলেন সাহাবাই কেরামরা এইভাবে বলতেন কারণ তার কাছে ওহি নাজল হচ্ছে তিনি সকলের চাইতে বেশি জানেন এবং জানার ব্যবস্থাও তার আছে ওহির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেবেন কিন্তু নবী সাল্লামের এতেকালের পরে সাহাবাই কেরামগণ লক্ষ লক্ষ বাহায়াত ছিলেন তাবেইন তাবা তাবেইন আইমাই কেরাম তারা আল্লাহ আলম বলতেন আল্লাহ রাসুলহু আলম বলতেন না এটা যদি দেখতে হয় আপনাকে তো তাফসিরের কিতাবাদি খুলে দেখবেন আমাদের দেশে যে তফসিরটি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া হোক আর আপনার কমি প্রাইভেট মাদ্রাসা হোক জালালেন তফসির আলিফুল্লাহ মিমজা আলিকাল জালিকাল কিতাবর তফসিরে দেখবেন আল্লাহ জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী লিখছেন আল্লাহ আলম বে মুরাদেহি বেজালিক আলিফুল্লাহ মিমাইয়ের উদ্দেশ্য আল্লাহ পাকি ভালো জানেন যদি আল্লাহ রসুল এবং রসুল বলা জায়জ হইতো তাহলে জালালুদ্দিন সৈতি সাহেব লিখতেন রহমতুল্লাহ আলী আল্লাহ রসুল আলম এবং রাদেহি বেজালিকা লিখেছেন কি তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুল ভালো জানেন এ কথা এখন বলা যাবে না নবী করিম সাল্লাম যতক্ষণ বাহায়াত ছিলেন যে বদ্যশায় ছিলেন তত ততদিন পর্যন্ত আল্লাহ রসুল আলম সাহাবে কেন বলতেন কাল হাজা হাজারুন এটি একটি পাথরের আওয়াজ ছিল রোমিয়া বেহি ফিন্নারে জাহান নামে তা নিক্ষেপ করা হয়েছিল মনুজ খরিফান সত্তর বছর আগে সত্তর বছর আগে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল ফেলা হয়েছিল ফিন্নারে আল আন এখন গিয়ে জাহান নামের তলায় পৌঁছিল পড়লো আওয়াজ হইল আল্লাহ আকবর তার একবারে নিচে গিয়ে এখন গভীরতায় পৌঁছিল রওয়াহ মুসলিম হাদিসটি সহি মুসলিমের এই জাহান্নামে জাহান্নামীরা থাকবে তারপরেও যদি মুসলিমদের ভয় না হয় তো কাফের কে জাহান্নাম যে জাহান্নামী বিশ্বাস করে না পরকালী বিশ্বাস করে না হিসাবই বিশ্বাস করে না জবাবদেহি বিশ্বাস করে না তাকে আর কি বলতে পারেন আল্লাহ পাক যেন ফাসেক মুসলিমদেরকে হিদায়ত করেন জালেম মুসলিমদেরকে আল্লাহ পাক হিদায়ত করেন বেনাজ নামাজি মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলম যেন হিদায়ত করেন আল্লাহ পাক আমাদেরকে যেন ইমানের উপর রাখেন জাহান নামের স্তর সম্পর্কে আলোচনা করবো তারপরে জাহান নামের যেমন দরজা রয়েছে তেমন স্তরও রয়েছে তাহলে দরজাও রয়েছে সাতটি আর স্তরও রয়েছে আল্লাহ পাক রব্বুল মোনাফিকদের সম্পর্কে বলেছেন যে মোনাফিকরা জাহান নামের একেবারে নিম্ন স্তরে হবে নিম্ন স্তরে হবে আর সবচেয়ে হালকা স্তর জাহান নামের কি হবে নবী করিম সাল্লাহ বলেছেন সবচেয়ে হালকা আজাব আমার চাচা আবু তালেমকে হবে কারণ সে মুসলিম হয়নি কিন্তু সেই ব্যক্তি আমার খুব সহযোগিতা করেছে ইসলামের অনেক খেদমতি করেছে নবী সাল্লামকে অনেক জুল অত্যাচার থেকে কাফেরদের যে জুল অত্যাচার হতো তা থেকে রক্ষা করে যতদিন আবু তালেব বেঁচে ছিল হাতের আঙ্গুল উঠিয়ে কোনো কাফের সাহস হতো না যে মোহাম্মদ কিছু বলবে বেলাল আম্মার সুহাইব আবু বাকার ওমার তাদের নজরুল অত্যাচার করত কিন্তু কখনো সাহস হয়নি যে নবী করিম সাল্লা সাল্লামকে কিছু বলবে কিন্তু যেই দিন ইন্তেকাল হয়ে গেছে আবু তালেবের সেই দিন থেকে তাদের সাহস বেড়ে গেছে তখন নবী সাল্লামের পিঠের উপর উঠের বুড়ি চাপিয়ে দেওয়া তখন নবী করিম সাল্লামের গলায় চাদর দিয়ে গলা টিপে ধরা ইত্যাদি এই ধরনের যতগুলি জুল অত্যাচারের কথা সিরাতুল নবীর কিতাবাদিতে রয়েছে এইগুলি সব হয়েছে আবু তালেব বের এতেকালের পরে এই জন্য নবী করিম সাল বলছেন যে ইন্না আহওয়ান আহলিনার সবচাইতে হালকা আজাব জাহান নামে হবে আমার চাচাকে আর এরকম অন্য কেউ হইতে পারে রাজুলুন এক ব্যক্তি যাকে দুটি নালাইন দেওয়া হবে দুটি স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে দুটি স্যান্ডেল মিন্নার জাহান নামে পরিয়ে দেওয়া হবে ইয়াগলি মিনহমা দে মাগু যেই দুইটি স্যান্ডেল জাহান্নামের আগুনের পরে থাকার কারণে তার যে মাথার খুলি রয়েছে দেমাগ মাথার মগজ রয়েছে টকবগ করে ফুটতে থাকবে ইয়াগলি ফুটতে থাকবে এ হচ্ছে সবচেয়ে হালকা স্তর আর সবচাইতে শক্ত আজাব হবে মুনাফিকদের যারা অন্তরের মুনাফিক মানে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না আখেরাতে বিশ্বাস ছিল না জান্নাত জাহানায় বিশ্বাস ছিল না কিন্তু মুসলিম সমাজে বসবাস করত যেমন মদিনার সমাজ মুসলিম সমাজ মক্কায় এই জন্য মুনাফিক পাওয়া যায় না কাফের সমাজে মোনাফেক তৈরি হয় না আমি এই কথাটি আমার এর আগের অনেক আলোচনাতেই বলেছি কারণ অনেকেই বিষয়টিকে হয়তো বুঝবে না যদি এভাবে না বললে মোনাফেক কখন তৈরি হয় যখন দেখে যে মুসলিমরা শক্তিশালী সুতরাং এখানে যদি স্বার্থ হাসিল করতে হয় তাহলে মুসলিম পরিচয় দিয়েই স্বার্থ হাসিল করতে হবে মুসলিম পরিচয় দিয়েই ভোট নিতে হবে মুসলিম পরিচয় দিয়েই নেতৃত্ব করতে হবে মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদেরকে ধোকা দিতে হবে মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদের ক্ষতি করতে হবে এটা সাধারণত করে মুসলিম সমাজে কিন্তু যেখানে কাফের সমাজ ও মুসলিম সমাজ যেখানে মোনাফিকের কি দরকার সে তো জানছে আমি তো জাঁদের আমি যা ইচ্ছা তাই করব আমাকে বাধা দেবে কি আমার ভয় কি সেরা চাবার এই জন্য মক্কাই কোন মোনাফিক তৈরি হয়নি মক্কাই কাফের আবু জাহাল আবুল আবু দুবা রবিয়া এরা নেতৃত্ব রয়েছে আমাদের আবার কপটতার কি প্রয়োজন আছে মনে কিছু রাখবার ওপরে কিছু করবো এইসবের প্রয়োজন নেই কিন্তু মদিনায় যখন নবী করিম সাল্লাহ সাল্লাম আওস গোত্র খাজরাজ গোত্র আনসারিদেরকে পেয়ে গেলেন তখন আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক দেখলো যে ইসলামের ক্ষতি করতে হলে এখন কলেমা পড়া লাগবে কলেমা পড়তে হবে ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি করতে হবে আর না হলে বেঁচে থাকাও যাবে না শান্তিতে থাকাও যাবে না আর দূর থেকে আবার ক্ষতিও করা যাবে না যদি বাইরে থাকিও আর বেঁচেও থাকি তো ইসলামের ক্ষতি করা যাবে না ওই রকম যেই রকম ক্ষতি করতে পারবো ভিতরে ঢুকে গেলে তখন মোনাফিক তৈরি হয়েছে এক হাজার লোক নিয়ে নবী করিম সাল্লা ইসলাম ওহদের যুদ্ধে যাচ্ছেন গেল কিছু দূর যাওয়ার পরে কি হলো মোনাফিকরা এই আবদুল্লাহ মোনাফিক যারা ইসলমান মোনাফিকদের নেতা এই উম্মতের সে তিনশো লোক নিয়ে আসলো যে আমাদের তো পরামর্শ নেন না আমাদের পরামর্শ আবু বাকের পরামর্শ নেবেন আপনি উমারের পরামর্শ নেবেন আমাদের যখন রাখবেন না পরামর্শ আমাদের কি বা প্রয়োজন আমরা চললাম ও তো আগে থেকে বলে দিতে পারতো যে যাবো না না রাস্তায় গিয়েছে যাতে করে ওই যে সাতশো আছে তাদেরও মনোবল ভেঙে যাও তারাও পালিয়ে আসে আর এইভাবে মুসলিমরা হেরে যায় কোরাইশদের কাছে এই অসৎ উদ্দেশ্য তার ছিল মোনাফিকের তো মুনাফেক এইরকমই হয় অন্তরের মুনাফেক কারণ অনেক লোকের আমাদের মুসলিম সমাজে সামান্য আমলের মুনাফিক পেলে ওকে জাহান নামের একবারে শেষখানে পৌঁছিয়ে দেয় বাড়াবাড়ি জুল এবং মারাত্মক কথা এটি অদা খেলাফি করলো কেউ আপনাকে টাকা দিতে চাইছে হয়তো পাবেন ঠিক টাইমে দিল না ইত্যাদি এই ধরনের যেগুলো চরিত্র এগুলো মোনাফেকি চরিত্র আমলি কর্মগত মোনাফেক আমলি মোনাফেক বা কর্মগত মোনাফেক বা নিফাক কিন্তু আকিদার মোনাফেকের জন্য কঠোর শাস্তি রয়েছে বাকি আমলে যারা মোনাফেক তাদের গোনা হচ্ছে আর নেকিও হচ্ছে আল্লাহ পাক হতে পারে তাকে তাদেরকে শাস্তি দিতে পারেন তাদের মোনাফিকের জন্য আমলি মোনাফেকের কারণে আর না হলে আল্লাহ পাক তাদের গোনা খাতা মাফ করে দিতে পারেন যদি তওবা থাকে অথবা তারা যদি তাদের নেকি বেশি থাকে তো জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা আসফালে মিনান নার নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাদের কোনো সাহায্যকারী সহযোগী পাবে না সুরায় নেশা একশো নম্বর আয়াত সমরাবিন বর্ণিত হাদিস থেকে জানা যায় যে জাহান্নামে বিভিন্ন স্তরে সাজা হবে নবী সাল্লাম বলছেন মিনহমান তা কাবাহি কিছু লোকের আছে যাদের টাকনা পর্যন্ত টাকনো পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে এখনো পর্যন্ত চলতে থাকবে অমেন হোমান তাহুজহু আর কিছু কিছু লোকের আছে এলা রুকবাতে হাঁটু পর্যন্ত এক হাঁটু পর্যন্ত জাহান নামের আগুন আছে ওতেই চলতে আছে অমেন হোমান তাহুজন নারু এলা জাতি আর কারো এক কোমর শরীরের অর্ধেক অংশ পর্যন্ত এক কোমর পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলতে আছে অমিন হম্মান তাহনার এলা তার ক্ষতি আর অনেক লোকেরা থাকবে যাদের জাহান যারা জাহান্নামে হাবুডুবু করতে থাকবে যেমন যারা সাঁতার জানে পানি থাকবে ডুবতে থাকে উঠে ডুবে এইরকম আর এর উপর স্তর যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এবং সমস্ত শরীর জ্বলতে থাকবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিভিন্ন স্তর জাহান্নামে রয়েছে জাহান্নামের ইন্ধন কারণ আগুন জ্বালালে কি লাগে কাঠ হোক আর কয়লাই হোক জ্বালানি লাগে এক কথায় জ্বালানি লাগে যাকে ইন্ধন বলা হয় এই জাহান নামের ইন্ধন কি হবে বলুন তো দেখি কি জানা আছে আর মানুষ হবে না মানুষ আল্লাহ পাক রবুল্লাহ বলছে জাহান্নাম নিশ্চয় তোমরা এবং তোমরা যে সবের পূজা করতে তারাও কি হবে হাসাবো জাহান্নাম জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে জাহান্নামের জ্বালানি হবে তোমরা যার পূজা করো তাহলে দেবী দেবতার মূর্তির পূজা পাথরের পূজা গাছের পূজা যতগুলি পূজা আছে এবং যেসব মানুষের পূজা হয়েছে এবং জীবদ্দশায় তার জীবদ্দশায় তারা সন্তুষ্ট থেকেছে কোন পীর মাজার পূজা হয় আর তার জীবদ্দশায় যদি এর উপর সন্তুষ্ট থেকে থাকে আগের পীরের দিকে দাওয়াত দিত অন্য ওরসে নিয়ে যেত শিক্ষা দিয়েছে যে আল্লাহর অলিরা মরলে কবর পাকা করতে হয় এবং কবর পাকা করে তাদের কাছে পাওয়া যায় তার অত্যন্ত শক্তিশালী হয়ে যায় অলি উল্লাহরা সবকিছু দিতে পারে সুতরাং তাদের কাছে ছেলে মেয়ে চাইতে যেও এই শিক্ষা দিয়ে যে সব ভণ্ডরা মারা গেছে এবং তাদের মাজার তৈরি হয়েছে তারাও জাহান নামের ইন্ধন জ্বালানি হবে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনকারী উল্লেখ করেছেন আন্তম লাহাওয়ারে দোন তোমরা সেখানে অবশ্যই নামবে সেই ঘাটে জাহান নামের ঘাটে অবশ্যই নামতে সুরা আম্বি আয়াত নম্বর আটানব্বই আল্লাহ পাক আরো এরশাদ করেছেন সুরা তাহারিম আয়াত নম্বর ছয় নারা হে মানুষ হে মমিনরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওয়াকুদ হান্নাস যার জ্বালানি হবে মানুষ মানুষ মানে কাফের মুশ্রিক যাদের কথা বললাম পাপিষ্ট গুণাগার ওয়াল হিজারা এবং পাথর কোন পাথর হতে পারে যে কোনো পাথর আবার এক শ্রেণী তাফসির কারগণ বলছেন না ওই পাথর কোন পাথর হাসাবো জাহান্নাম যে আয়াতে সুর আম্বিয়াতে বলা হয়েছে অর্থাৎ যেই সব পাথরের পূজা হয়েছে পাথর কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে অথবা পাথরের আকারে কোনো পাহাড় পর্বতের পূজা হয়েছে হিমালয় পর্বতের পূজা যদি হয় অনেক পর্বতেরই পূজা হয় মুশরেকদের কাছে অনেক পর্বতের পূজা আছে নদীর পূজা গঙ্গা যমুনার যদি পূজা থাকে তাহলে আপনার পাহাড়ের তো পূজা আছে তো এইগুলি হবে জাহান্নামের ইন্ধন আল্লাহ আকরবুল রব্বুল আলম ইসাদ করেছেন আলিহা মালাইকাতুন গেলাজুন সেদাত এখানে ফেরেস্তাগণের শক্তির কথা বলা হয়েছে সেখানে ফেরেস্তা হবেন গেলাজুন অত্যন্ত নিষ্ঠুর জাহান নামের ফেরিস তারা কোনো দয়া করবেন না সেদাত অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী লায়াসুন আল্লাহ মা আমার আল্লাহ পাক যা আদেশ করবেন তাতে কোন রকমের তারা নাফারমানি করবেন না ওয়াফ আলুন আমায়ু মারুন এবং যা আদেশ করা হবে আল্লাহর পক্ষ থেকে তাই করবেন এমন না যে দুনিয়াতে ঘুষ দিয়ে হালকা করা যায় তাই না ঘুষ না দিয়ে ঘুষ দেন না ঘুষও দেন না কিন্তু অনেক সময় বেশি খাতির জমিয়ে নিয়েও হালকা করা যায় দাম্মাম নাইনটি ওয়ান জেলে এক খুব চালাক চতুর কয়েদি ছিল তো বক্তব্য করতে যাই তোকে প্রায় দেখতাম ও ভিতরে জেলখানার ভিতরে নাই গেটের বাইরে গ্যালারিতে ঘোরাঘুরি করে যখনই বক্তব্য যে গ্যালারিতে দেখা সাক্ষাৎ হয় কোন এক দেশ আর আমাদের ওই দেশগুলির মধ্যেকারী তো প্রায় ওকে জিজ্ঞাসা করতাম কি ব্যাপার তুমি বাইরে ঘুরো মাঝে মাঝে রোজ বুখারি নিয়ে এসে খাও একসাথে নিয়ে এদেরকে নিয়ে একসাথে খেয়ে নিয়ে যারা পাহারাতে আছে পয়সাওয়ালা লোক জেলে চলে গেছে হুন্ডির ব্যবসা করতো আর তারপরে আমাকে ফ্রি ছেড়ে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রে ঘুমাবার সময় ভিতরে যাই আমি আমার রুমে যেতে হয় বাকি আমি গ্যালারিতে এখানে ওখানে ঘোরাফেরা করি তাহলে দুনিয়ার আজাব হালকা করা যায় কিন্তু জাহান নামের আজাব আল্লাহ বলছেন গেলাজন সেদাদুন লায়াসুন আল্লাহ আমার ফালুন আমায়ুমারুন যা আল্লাহ আদেশ করবেন তাই তারা করবে কোন রকমের সেখানে ঘুষ চলবে না বকশিস চলবে না সুসম্পর্ক গড়ে উঠেছে সুতরাং হালকা হয়ে যাবে এমন কিছু হবে না আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আমিন আরবাল আলমিন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন একভাবে বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কিনা তুল্য যদিও না হয় কিন্তু কাবিরা গুনা আর কাবিরা গুনহার পরিণাম হচ্ছে জাহান্নাম যদি বিনা তবয় থাকেন এখনো সংশোধন করলেন না কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী সুতরাং আপনার আব্বা সামান্য যদি কষ্ট হয় ওই স্ত্রীকে তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে এমনিতে যে কোনো মমিন বরং যে কোনো মমিন যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম আল্লাহাক কোন কাফের অমুসলিমকে কষ্ট দেওয়া জায়জ করেনি দেখুন চিন্তা করে এক স্তর হচ্ছে অমুসলিম অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরা গুনা তারপরে হচ্ছে মুসলিম ফাঁসে খুলেও কষ্ট দেওয়া কাবিরা গুনা তারপরে হচ্ছে আত্মীয় তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী মায়ের কাছাকাছি মা না হইলে খালার মতো ফুফুর মতো চাচির মতো এরকম তো অবশ্যই তাহলে কতটুকু কাবিরা গোনার পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর হস্তে তবা করুন তবার রাস্তা খোলা আছে আর মানুষের হকের ক্ষেত্রে তবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে আপনার ওই সৎ মায়ের কাছে মাফ নিতে হবে এমন নয় যে আল্লাহর কাছে শুধু তবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি কথা স্বীকার করবো তার কাছে গিয়ে না মাফ হবে না মাফ হবে না মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে যে যে সম্পর্কে এখানকার একজন বড় শেখ আমি ওই পবিত্রতা সম্পর্কে যে বইটি গত বছর বিতরণ করা হয়েছে সেই বইয়ে মশলা আছে বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লা বলে ঢুকবেন আর এ নিয়তে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লা ওজুর বিসমিল্লা বিসমিল্লা বলে ঢুকবেন যথেষ্ট আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড় বেশ এমন নয় যে একেবারে ওই বাথরুমের জায়গাটা যেখানে কাজায় হাজাত সেই জায়গাটুকু তাছাড়া একটু দূরে ওখানে করে আছে আপনার ইয়ে কি বলছে হ্যাঁ যে হ্যাঁ যেখানে অজু করার অজুর জায়গা আছে সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিসমিল্লা পড়লেও কোনো দোষ নেই আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ বাথরুম অ্যাটাচ যে বাথরুম হচ্ছে দরজা খোলা থাকছে আপনি ঘরে শুয়ে থাকছে চব্বিশ ঘন্টা এখানে কোরআন পড়তে পারবেন না পারবেন না ওখানে যে দরজা আর ওখানে তো বাথরুম পাশে এক মিনিট এক মিটার দূরে কেমন করে পারছেন তাহলে সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না সংশয় শুধু আছে এগুলি হচ্ছে অশ্বাসা কিছুই না একেবারে কাজে হাজাতের জায়গাটুকু নাপাক জায়গা আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো নাপাক পুরোটাই নাপাক রাত দিন পানি দিয়ে ধুইতে আসেন পরিষ্কার করতেন তারপর সবগুলি না পাক তাহলে আপনার ঘর অ্যাটাচ বাথরুম বলা ঘরও না পাক হোটেলও না পাক তাহলে যাই হোক সতর্কতা হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লা পড়ে যায় কেউ যদি ভুলে যায় পড়ুক সেখানে আরাফাতে হাজি আটে না দামামের লোকটি যদি আরাফায় চলে যায় তাহলে সম্মরে শেষ হয়ে যাবে ভিড় ভাড়ে জাহেলদের কথা এগুলো আমাদের সাথে মূর্খদের কথা বরং ছোটকালে শুনতাম যে হাজিরা গিয়ে বলতো যে মক্কাই হারেম শরীফের সামনে ওই তারাজু দেখে এসছি তারাজু বুঝেন দাঁড়ি পাল্লা আঞ্চলিক ভাষা তারাজু বলে না দাঁড়িপাল্লাকে পাল্লা দেখে এসছি কি হবে ওতে নেকি বদি মাপা হবে নকিদ বৈদুই মাপার এই ধারণা নিয়ে ছোট অনেক দিন ছিলাম তারপরে মক্কা মদিনে দাঁড়ি পাল্লা গুজেই পাই না কোথায় যে পাল্লা আছে ওই রকমই যেমন এক বক্তা বলেছে দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম তাইফে গিয়ে নবী সালাম চোদ্দশো বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে রক্ত নাকি দেখে গেছে লাউ বক্তা প্রসিদ্ধ বক্তা বলছে তাইফে পেয়েছে রক্ত আমরা দেশে ২০ বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম একবার কখন নসিব হয়েছে তাই ভাষা ও তাইফে রক্ত দিয়ে গেছে বন্যামের সীমা আছে আপনারা তো বলেন যে নাম ধরে বলা ঠিক না নাম ধরে বললে কষ্ট হবে তো এত নাম না ধরে বললে যথেষ্ট এতটুকু সংশোধনের জন্য যেগুলো গুমরাহি সব আসলে যে ফেকার পড়ানো হয় এবং হাদিস মাদ্রাসাতে যে ফেকার পড়ানো হয় এই কিছুদিন আগে দুই তিন মাস আগে দুই তিন মাস আগে এখানে হাইয়াত কেবারিল আলামা মানে বড় আলমাদের যে ইয়েছে সংসদ এই সৌদি আরবে বড় বড় আলমা ইকেরাম তাদের একটা এখানে কমিটি আছে সেই কমিটি একজন সদস্য এসেছিলেন আল্লামা সাদ শাসরি অল্প বয়সের লোক কিন্তু খুব বড় আলম কিছুদিন আগে টিভিতে ওনার সম্পর্কে শুনে হবেন যারা খবরটা শোনেন বিশেষ একটা খবরে উনি ওনার সম্পর্কে বেশ আলোচনা এসেছিল তো উনি এই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনার ভাষায় নকল করছে উনি বলছেন যে হানাফি সাফে মালিক হাম্বেলির ফেকাগুলি আমল করার জন্য লিখা হয়নি ফেকার কিতাব আমলের জন্য লিখা হয়নি কোরআনের মতো হাদিসের মতো যে কোরআন আল্লাহ নাজল করেছে কি জন্য বিশ্বাসের জন্য আর আমলের জন্য হাদিস রসুলের হাদিস কিসের জন্য বিশ্বাস করার জন্য এবং আমল করার জন্য কাজে পরিণত করার জন্য কিন্তু ফেকার কিতাব এই জন্য নয় যে ফেকার কিতাব উঠিয়ে নেবেন আর ফেকাতে যে মাসলা আছে আমল করতে থাকবেন আমল করতে থাকবেন আমল করতে থাকবেন না এই জন্য ফেকার কিতাব লেখা হয়নি তাহলে কি জন্য এটি খাস মজলিস আমাদের প্রত্যেকটি দায়ী যতগুলি দায়ী এখানে আছে এবং এখানে যে আরব শেখেরা ছিল সব এই মিটিং নিচে তলাই মিটিং ছিল ইসলাম সেন্টারে কি জন্য মা উল্লেফাত কতুবুল ফেক লিল আমালে বেহা এন্নামা উল্লেফাত লি তাল্লুম উনি এ কথাই বলেছিলেন এই ফেকার কিতাবগুলিকে লিখা হয়েছে কিসের জন্য শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা গ্রহণের জন্য যে আপনি এক মাদ্রাসায় আপনার পাঠ্যক্রম যে আছে সিলেবাসে সিলেবাসটা পড়ে এগিয়ে যান যখন ধীরে ধীরে এগিয়ে যাবেন তখন ওই ফেকার মাসলা মাসাইল আগের অলমারা যে বলেছেন যে এই মাসলা এটা যায় যেটা যায় না এটা সন্ন্যত এটা বিদাত এই বলেছেন এগুলি এখন কোরআন হাদিস দিয়ে যাচাই করেন আপনি যেগুলি ঠিক কিনা শিক্ষা নেওয়ার জন্য যেই দেশে যেই কিতাবগুলি লব্ধ আছে সেই দেশে সেই কিতাব পড়াবে হানাফি ফেকা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হানাফি ফেকা পাওয়া যায় হানাফি ফেকা দিয়েই পড়ে মাদ্রাসায় ওপর দিকে গেল কিন্তু আমল করার জন্য না সেটা শিক্ষা নিয়ে তারপরে যাচাই বাছাই করার জন্য সৌদি আরবে হয়তো হাম্বেলি ফেকা অথবা সাফাই ফেকা অন্যান্য ফেকার এখানে সব ফেকারি কিতাব পাওয়া যায় অবশ্য আলহামদুলিল্লাহ এখানে চার মজাবের ফেকারি কিতাব পাওয়া যায় এখানে যেই ফেকার কিতাবগুলি পড়া হচ্ছে আমল করার জন্য না বরং এই জন্য পড়ানো হচ্ছে যে এগুলো পড়ার পরে কিছুটা এলম হোক প্রাথমিক তারপরে তখন যাচাই বাছাইয়ের যোগ্যতা তৈরি হয়ে তখন চেক করবেন যে কোনটা আমল করা যাবে কোনটা মাসলা জয়ীফ হাদিসের বিরোধী হাদিসের বিপরীত এটি হচ্ছে আসল উদ্দেশ্য তা আশা করি এতে বুঝতে পেরেছেন এই অবস্থা যদি আমাদের মুসলিম সমাজের থাকতো তাহলে মজহাবি কন্দল হইতো না মজহাবি গোড়ামি হইতো না অন্ধত্ব আসতো না আর এক এত ভাগে বিভক্ত হইত না সবার উদ্দেশ্য থাকতো আল্লাহ রসুলের কথার উপর আমল করা আর আমরা কেউ হানাফি ফেক পড়েছি আমি আহলেদিস মাদ্রাসা তো হানাফি ফেক কদুরি সারাভি কায়া এবং হিদায়া আপনার মনিয়াতুল মোসাল্লি অনেকগুলি কিতাব পড়ে এসেছি কিন্তু এককালে পড়ার কারণে ছাত্র প্রাথমিক ছাত্র বা মাধ্যমিক ছাত্র এইরকম অবস্থায় থাকলে মগজে ওগুলি কথা থাকবে ধীরে ধীরে ধীরে যেসব ফতুয়াগুলি দেখেছি যেসব মাসলা দেখেছি যেগুলি হাদিসের বিরোধী সহি হাদিসের উল্টো সেগুলিকে এখান থেকে মুছে দিচ্ছি যে ওটা আর আমল করার জন্য নয় বুঝতে পেরেছি তখন তো এটি হচ্ছে আসল উদ্দেশ্য ওই রকমই শুধু হানাফি মজাবের ক্ষেত্রে না হাম্বেলি মজাবের ক্ষেত্রেও শাফি মজাবের ক্ষেত্রেও যখন দেখবেন যে কোন মাসলা নবী সাল্লামের হাদিসের উল্টো হচ্ছে তখন আপনার করণীয় কি সেই মাসলাটিকে ফেকার ছেড়ে দিয়ে রসুর সাল্লামের কথার ওপর আমল করা এমাম আবু হানিফা রহমতুল্লাহ মজাবি তৈরি ছিল ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো না বললে আরো স্পষ্ট হয় না তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কথা যদি উল্লাহামের কথায় বিরোধী হয় তো কি করব কি উত্তর দিয়েছিলেন তিনি আরবি ভাষায় তার কথা শোনাবো তার কথা পাবেন ফতুয়া স্বামীর নাম শুনেছেন না মাসিক মদিনা বলেছেন ফতুয়া স্বামীর নাম খুব মশুর খুব মসুর কিতাব ফতুয়া স্বামীতে এই কথাগুলি পাবেন এই কথাগুলি পাবেন আল্লামা মহাদেশ ওয়ালিউল্লাহ দেহলবীর কিতাব হুজাতুল্লাহ পাবেন তাকে জিজ্ঞাসা করো ইজা কুলতা কৌলান আপনি যদি কোনো কথা বলেন ও কৌল রসুল্লাহ আল্লাহ রসুলের কথা আপনার কথার বিরোধী তো কোনটা নেব তিনি বলেন উতরুকু কৌলি লিকাউলি রসুল্লাহ সাল্লাম আমার কথা রসুল্লাহ কথার সামনে কি করিও ছেড়ে ফেলে ছেড়ে ছেড়ে দিও অন্য তার আর একটি বক্তব্য আছে ইজরেবু বেহি আরজাল হায়েত দেওয়ালে ছুড়ে মারিও ফেলে দিও আমার কথা আল্লাহ রসুলের সামনে আমার কথা আবার কিসের মূল্য কথা তিনি বলেছেন এটি হচ্ছে তার ইসলাম এটি হচ্ছে আমাদের ইসলাম আল্লাহ নবীর পাশে রাখবেন কথা কারো আবাকার কথা রাখবেন এটি হইতে পারে না যদি বিরোধী হয় কিন্তু আবাকার ওমর বিরোধী হয়নি সেই জন্য ঠিক আছে ওই রাস্তা ঠিক আছে তো তারপরে তাকে জিজ্ঞাসা করা দ্বিতীয় স্তর শুনে জিজ্ঞাসা করা হলো যে এজা কানা কৌলকা ইউখালিফ কৌলা সাহাবা আপনার কথা যদি সাহাবাই কেরামের কথার বিপরীত হয় তাহলে কোনটা নেবো সাহাবির কথা নেবো আবু বাকার ওমার কথা আবু হের কথা আনাসের কথা নেবো না আপনার কথা নেবো সাহাবি সাহাবি আর ইমাম আবু হানিফা তাবা তাবি অথবা তাবি মানে একেবারে যখন ছোট ছিলেন তখন বলা হচ্ছে যে বেশ কিছু সাহাবারা তখন বেঁচে ছিলেন ছোট বাল্য জীবন সাবালক হওয়ার পর নাই তো সেই জামানায় যদি বাল্যকালে তিনি কোনো সাহাবিকে দেখে থাকেন যেমন বলা হচ্ছে তাহলে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সাহাবির কথা নেব না আপনার কথা তখন কি বলেছিলেন উতরুকু কৌলি কাউলি সাহাবা সাহাবির কথা আসলে আমার কথাকে ছেড়ে দিও তারপরে তাকে তাকে তিন নম্বর প্রশ্ন করা হয় এজা কান কৌলকা ইউখালিফ কৌলা তাবেই যদি আপনার কথা তাবেইর কথার বিপরীত হয় যেমন হাসান বাসরি ইবিনে সিরিন হ্যাঁ সাইদিন মোসাইব যদিও সাইদিন মোসাইব একবারে বড় তাবে একবার সাহাবিদের কাছাকাছি তো এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো যে তাবেইদের কথার বিপরীত যে আপনার কথা হয় তখন তিনি বলেছেন যে তারা হোম রেজাল ও নাহানু রেজাল তারাও মানুষ আমিও মানুষ সুতরাং এই ক্ষেত্রে যাচাই করতে হবে হতে পারে আমার কথা তাদের চাইতে বলিষ্ঠ হইতে পারে অথবা তাদের কথা আমার চাইতে বলিষ্ঠ এ কথা বলেননি যে না আমার কথাকে তার উপর প্রাধান্য দেবে কথা বলেননি বলেছেন তারাও মানুষ মানে তাদের দ্বারা ভুল হইতে পারে আর আমিও মানুষ সুতরাং আমার দ্বারা ভুল হইতে পারে কথা বলেছেন আশা করি স্পষ্ট আল্লাহ ফাকর বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন সময় বেশি হয়ে গেছে জরুরি থাকলে বলেন নাহলে প্রশ্ন এর ছাড়া আলোচনার বাইরে এগুলো দরকার নেই টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি টাকনার নিচে যদি কাপড়ে যাতে জাহান নামে যাবেন তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবেন যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক টাকনার নিচে কাপড় গেলে নবী সালাম কি বলেছেন আসফালা মিনাল কাবাইন মিনাল এজারি ফিন্নার বোখারিতে বোখারি বাংলা তর্জমা হয়েছে দেখে নেবেন জাহান নামে যাবে আচ্ছা এই হাদিস অহংকারের কথা বলেন এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে আর আমার অহংকার নেই আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই প্রথম কথা এর উত্তর দুটো উত্তর দেব একটি উত্তর যে নবী সাল্লাম জাহান্নামের যেখানে কথা শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিসে বুখারি হাদিসে দুই নম্বর উত্তর যে ঠিক আছে তোমার অন্তরে অহংকার নেই বা আছে এর সার্টিফিকেট তোমাকে কে দেবে অবাকার রাজি আল্লাহ তালানকে সার্টিফিকেট দিয়েছিল সৌদুল্লাহাম অবাকার পেটটা একটু বড় ছিল পেট বড় হয়ে গেছে শেষ জামানে অনেকের পেট একটু বড় থাকে বড় হয়ে গেছিল তো কাপড় পরতেন লুঙ্গি এজার তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচে নেমে যেত তো একদিন একবারে কাঁদতে কাঁদতে চলে আর রাসুল আল্লাহ হাদিস আছে জাহান্নাম তো আমি তো জাহান্নামে চলে যাবো নবী করিম বলছে আন্তালাস্তামিন তুমি তাদের অন্তর্ভুক্ত না কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে কাপড় ছোট করেই তৈরি করা হয়েছে লঙ্গি ছোট আছে কিন্তু পেট থেকে পোষকে এক তো খিদা আছে আর পেট পেট বড় আছে ফসকে নিচে চলে যায় তুমি তাদের অন্তর্ভুক্ত না তার নবী সাল্লাহ বকরকে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই আপনাকে কে সার্টিফিকেট দিবে আপনার অন্তর অহংকার নেই সুতরাং কাবিরা গুনা মনে রাখবেন জাহান নামের শাস্তির কথা যে গুনার জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনা ওলামাই কেরামদের এতে একমত তা না ঐক্যমত রয়েছে সুতরাং এই কাজ করবেন না নামাজ হবে হবে না এই পেরেশানিতে যায় না নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান নামে যাওয়ার কাজ করলেন এটা কি করে মুসলমান হইতে পারে মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য জান্নাতে নেব এই উদ্দেশ্যে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাত নাও আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান নাম নেওয়ার জন্য কাপড় কাপড় টাকা নিচে নামিয়ে দিলাম এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে হতেই পারে না এরকম আসলে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পাপীদের পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই তার মধ্যে এটা একটা বাহানা নবী সাদ বলেছেন মা আসফাল মিনাল কাবেন মিনাল ইজার ইজার তখনকার জামানায় বলে ইজার মানে শব্দিক অর্থ লুঙ্গি অবশ্য তার মানে লুঙ্গিতে শুধু জাহান্নাম হয় আর পায়জামাতে হবে না প্যান্টে হবে না তাহলে জুব্বাতে হবে না জুব্বাকে কি এজার বলছে এজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে এজার আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই সেম সেম কাপড় কিন্তু ওপরে যেটা পরছেন সেটার নাম হচ্ছে রেদা আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে এজার সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো শিলা লুঙ্গি থাক যেরকমই থাক না কেন ও হচ্ছে এজার এজার এজার নিচেরটা এজার ওপরেটা রেদা নবিসাল বলেছেন যে এজার যদি নিচে যায় কারণ নিচে থাকে ওটা নিচে যদি টাকানা নিচে যায় তাহলে জাহান নামে যাবে দুটি শাস্তির কথা বলা হয়েছে আর একটা বলা হয়েছে মঞ্জাররা সৌবাহ যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষঠাবে কাপড় ঝুলাবে আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না তার রহমতের নজর দেবেন না অহংকার করলে আর বিনা অহংকারে তুমি খায় তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম তাহলে জানাবে যেতে হবে কেন তৈরি করেছে হ্যাঁ তৈরি ছোট করে করেছেন কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবারগুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা তো আমি তো মানে আমার তিন মাস পর পর ওই পায়জামার বিপদ আসে চেঞ্জ করতে হয় পায়জামার নতুন আছে ওকে ফেলতে মায়া লাগে আর এইদিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চাইনা থেকে তৈরি করে আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি আমরা তো অত মোটা মানুষ নাই দেখা আর আবার লম্বা লম্বার সাথে এরা মোটাও কম নয় তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফুস করে ওই নিচে নেমে যায় বারবার করে নিচে নেমে যায় মুসিবত তো যার অনিচ্ছাকৃত নেমে যায় সেটা আলাদা কিন্তু আমাকে কিনতে হবে টাকানার ওপর করে তৈরি করতে হবে টাকানার ওপর করে এমন নয় যে আমি কেনবো টাকার নিচের প্যান্ট এটা চলবে না হারাম আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকা টাকা ঢেকে আপনি কাপড় পরবেন আর এই কাবিরা গুনাকে গুনাই মনে করেন আজকালকার মুসলমান বরং এটাকে ভদ্রতা ফ্যাশান না হলে অসভ্য বলবে সভ্যতা এই সভ্যতা হারাম সভ্যতা করবেন আল্লাহ হিদায়ত করেন মুসলমানদেরকে আমিন আলম সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই